যার বসিলাই সৃষ্টি জগন পেয়েছি রহমাত সে তোমাদের প্রিয় নবী নোরে মোহাম্মদ আমার সে তোমাদের প্রিয় নবী নোরে মোহাম্মদ যার বসিলাই সৃষ্টি জগন পেয়েছি রহমাত সে তোমাদের প্রিয় নবী নোরে মোহাম্মদ আমার সে তোমাদের প্রিয় নবী নূরে মুহাম্মদ তারপর অতি সুন্দর কথা শুনবেন সৃষ্টি সবই তারি জন্য আসমান জমিন হলো ধন্য সৃষ্টি সবই তারি জন্য আসমান জমিন হলো ধন্য নবী তোমারি জন্য নবী তোমারি জন্য দিনের ধ্যানে খোদারি প্রেমে দিনের ধ্যানে খোদারি প্রেমে অঙ্গ অন্তরে তোর প্রেমের সুদাই পূর্ণ হইবার হাত সে তোমাদের প্রিয় নবী নোরে মোহাম্মদ আমার সে তোমাদের প্রিয় নবী নোরে মোহাম্মদ জিঘাতে গেল নবী জঙ্গি বাদরে নিষ্ঠুর কাফের দেরা ঘাতে রক্ত ঝারে জিঘাতে গেল নবী জঙ্গি পদরে নিষ্ঠুর কাফের আঘাতে রক্ত ঝরে সে তো দিনের জন্য আমাদের জন্য সে তো দিনের জন্য আমাদের জন্য সাকিয়ে কৌসর শফি হে মহাসর সাকিয়ে কৌসর শফি মহাসর তারি নুরি আলোকিত এই সর জগত সে তোমাদের প্রিয় নবী নোরে মোহাম্মদ আমার সে তোমাদের প্রিয় নবী নূরে মোহাম্মদ যার বসিলাই সৃষ্টি জগৎ পেয়েছি রহমাত সে তোমাদের প্রিয় নবী নূরে মোহাম্মদ আমার সে তোমাদের প্রিয় নবী নূরে মোহাম্মদ সে শুনবেন দিনের প্রেমে যে ঘাট অঘোদের মৈদান যেখানে শহীদ ঘন প্রিয় নবীর দান্দান প্রিয় নবীর দান্দান দিনের প্রেমে জিগাত অঘতের মৈদান যেখানে শহীদ ঘন প্রিয় নবীর দান্দান প্রিয় নবীর দান্দান প্রিয় নবীর দান্দান সে তো মৌদের জন্য শিক্ষা মৌদের জন্য সে তো মৌদের জন্য শিক্ষা মৌদের জন্য খাতিমুন নবীন সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন সৈয়দুল মুরসালিন তারি প্রেমে মগ্ন হয়ে দর্বে দিনের ঢাল তারি প্রেমে মগ্ন হয়ে ধরবে দিনের ঢাল সেচ মোদের মন প্রিয় নবী নোরে মোহাম্মাদি আমার সে তো মোদের প্রিয় নবী নোরে মোহাম্মাদ যার বসলাই সৃষ্টি জগন যার বসলাই সৃষ্টি জগন যার বসলাই সৃষ্টি জগন পেয়েছি রহমাত সে তো মোদের প্রিয় নবী নোরে মোহাম্মদ আমার সে তো মোদের প্রিয় নবী نورے مو اماد دے امر چیت مدری پر نبی نور مو اما سلیہ